ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গই গুণগণ তুমি মহান তোমারি প্রশংসা গই গুণগণ তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গাই গুলগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুলগান তুমি মহান তোমারি প্রশংসা উতল পাতল জিকির ওঠে তোমারি নামে কত নামে ডাকি তোমায় ডাক কভু না থামে উতল পাতাল জিকির ওঠে তোমারি নামে কত নামে ডাকি তোমায় ডাক ঘুনা থামে উতল পাতাল জিকির ওঠে তোমারি নামে কত নামে ডাকি তোমার নয়ন মাঝে ভাসে কত তোমার নামের নকশা নয়ন মাঝে ভাসে কত তোমার নামের নকশা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি তো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমিরু সাগর সৈকত তার সৃষ্টি তার রঙে রঙী চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমিন সাগর সৈকত তার সৃষ্টি তার রবে রঙিন চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমিন সাগর সৈকত তার সৃষ্টি তার প্রভুর নাম ডেকে আজমিটাই যে পিপাসা সেই প্রভুর নাম ডেকে আজমিটাই যে পিপাসা গই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা প্রিয় নবীর উম্মত করে পাঠাইলা ভাবে তার নীতি আদর্শ মেনে চলি সাবে প্রিয় নবীর উম্মত করে পাঠাইলা ভাবে তার নীতি আর আদর্শ মেনে চলি সাবে প্রিয় নবীর উম্মত করে পাঠাইলা ভাবে তার নীতি আর আদর্শ মেনে চলি সাবে পাঠালে কোরআন সমান ভাবে করতে সব মীমাংসা পাঠালে কোরআন ভাবে করতে সব মীমাংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বা ভাষা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা almudina.com almudina.com